আল্লাহ আল্লাহাম একাই একশোটি কোরবানি দিচ্ছেন আল্লাহ রসুল বিবির আলাদা আল্লাহ কোরবানি দিচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ একশোটি কোরবানি করছেন বিদায় হজ কোরবানি ত্যাগ শিখায় যে কোরবানি করে গরিব দুঃখীকে খাওয়াবো কোন মায়া মমতা নেই এই ধনের উপরে আল্লাহর ধন আল্লাহর ধন গরিব মিসকিনকে খাওয়াই দেবো একশোটি কোরবানি করা রসুল্লাহ যে আদর্শ ছেড়ে গেছেন আর আমরা একটি কোরবানি দিয়ে পাঁচ ভাই সাত ভাই সবাই সারতে চাচ্ছি